الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাজীকান্দা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন আহিবুল্লাহ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো কারণ আল্লাহ তালা তোমাদেরকে অনেক নিয়ামত দ্বারা পরিপুষ্ট করছেন আর তোমরা আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে কারণ আমি হলাম আল্লাহ তালার মাহবুব আর তোমরা আমার পরিবার পরিজন আমার আহলে বাইককে ভালোবাসো আমার ভালোবাসার কারণে কারণ আমি নিজে তাদেরকে ভালোবাসি সুতরাং একজন মানুষের ইমানের অন্যতম শর্ত হল সে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এবং তার আহলে বাইককে ভালোবাসবে ওমর রদি আল্লাহ একদিন রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে এসে বলছেন হাসাল্লাম আপনি পৃথিবীর সবকিছুর চাইতে আমার কাছে অধিক প্রিয় শুধু আমার নিজের চাইতে নয় আর আমি ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে আপনি আমার কাছে অধিক প্রিয় রসুল্লাহ সাল আলী ইসলাম তাকে বললেন লা তোমার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের চাইতে অধিক প্রিয় হব এরপর উমর আল্লাহ তালু বললেন ইয়া রসুল্লাহ আপনি আমার কাছে আমার নিজের চাইতে অধিক প্রিয় তখন রসুল্লাহ সাল আলী ইসলাম তাকে বললেন ওমর হে ওমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে সুতরাং একজন মানুষের ইমানের পূর্ণতা পাওয়ার জন্য রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামকে ভালোবাসা এক অপরিহার্য শর্ত কবি বলেন মোহাম্মদ কি মোহব্বত দিন হক কি শর্ত अव्वल है अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে ভালোবাসা একজন মানুষের মমিন হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত যদি এর মধ্যে ত্রুটি থেকে যায় তাহলে ব্যক্তির ইমানই অপূর্ণ থেকে যায় সাহাবাই কেরাম রদিয়াল্লাহ আনুম আজমাইন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে নিজের প্রাণের চাইতে অধিক ভালোবাসতেন রাসুলকে ভালোবাসার দাবি যুগে যুগে অনেকেই করেছে কিন্তু সকলের দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি যাদের দাবি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে তারা ইহকালেও সফলতা লাভ করেছে আর পরকালেও মুক্তি লাভ করেছে বাদশাহ হিরাক্লিয়াস রোমের বাদশাহ তার কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম চিঠি মারফত তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছিলেন তখন সে হেরাক বলছিল নিশ্চয়ই আমি এটা জানি আমি নিশ্চিত এই ব্যাপারে যে তিনি হলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নবী কিন্তু আমার অবস্থা হলো এমন আমি ইসলামের সত্যতা জানতে পেরেছি কিন্তু এই মুহূর্তে যদি আমি ইসলামকে গ্রহণ করে নেই আমি আশঙ্কা করছি রোমবাসী আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে এতকাল তারা আমাকেই রব মেনে এসেছে আমার সামনেই তারা সেজদা করেছে এখন যদি আমি নতুন কোন নবীর সামনে নিজেকে সঁপে দেই তাহলে রোমবাসী আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে আমার রাজত্ব চলে যাবে আবলিগ সাহিবাকে তুমি তোমাদের সাথীর কাছে সংবাদ পৌঁছে দাও যে আমি বিশ্বাস করি তিনি হলেন সত্য নবী কিন্তু আমি আমার রাজত্ব পরিত্যাগ করতে রাজি না তার মানে রসুলের সত্যতার ব্যাপারে তিনি মৌখিক স্বীকারোক্তি দিচ্ছেন কিন্তু রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামের জন্য নিজের রাজত্ব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছেন না মানুষের বিদ্রোহের ভয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে না ইতিহাসের মধ্যে কলঙ্কিত হয়েছে এই বাদশাহ হেরাক্লিয়াস কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের চাচা যে মানুষটা রসুলের মাথার উপর ছায়ার মতো ছিলেন সারাটা জীবন সেই মানুষটা বলছেন আল্লাহর কসম যদি আশঙ্কা না থাকতো যে কুরাইশ এই মন্তব্য করবে ইন্নামা হামালাহু আলা দালিকা আল ফাজা যে আবু তালেবকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে ভয় এবং অস্থিরতা বিচলতা তাহলে আতরার তুমি হা আইনাক আমি ইসলাম গ্রহণ করে হে মোহাম্মদ তোমার চোখকে শীতল করতাম নবীকে কত বেশি ভালোবাসতেন নিজে বলছেন হে মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি এই কুরাইশ কাফেলা তোমার পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না আমি আবু তালেব জমিনের মধ্যে দাফন হয়ে যাই আমি মরে যাওয়ার আগ পর্যন্ত এই কুরাইশের কেউ তোমার পর্যন্ত এসে তোমাকে দলে দলে মিলেও কোনো ক্ষতি করতে পারবে না ودعوتني وزعمت أنك صادق وصدقت فيه وكنت ثم أمينا তুমি আমাকে দাওয়াত দিয়েছ তুমি দাবি করেছ তুমি সত্যবাদী হে মোহাম্মদ আমি বিশ্বাস করে নিয়েছি তুমি তোমার দাবির মধ্যে সত্যবাদী وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا আমি নিশ্চিতভাবে এই কথা আমার অন্তরের মধ্যে বসিয়ে দিয়েছি তোমার ধর্মই হলো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ধর্ম কিন্তু لولا الملامة أو حذار مثبة হে মোহাম্মদ যদি মানুষের পক্ষ থেকে নিন্দা এবং গালিগালাজ খাওয়ার ভয় না থাকতো তুমি দেখতে আমি তোমার দিনের জন্য উৎসর্গিত হয়ে গেছি আমি হচ্ছি না কারণ মানুষ আমাকে কি বলবে এই বুড়ো বয়সে এসে বাপদাদার ধর্ম ত্যাগ করেছে শুধুমাত্র এই জন্য আমি তোমার ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করছি না অন্যথায় তুমি বিশ্বাস করো আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে কুরাইশ কাফেলা তোমার কাছে পর্যন্ত আমি জীবিত থাকতে পৌঁছতে পারবে না كذبتم وبيت الله نبذي محمدا ولما نطاع دونه ونناضلي হে কুরাইশ তোমরা মিথ্যা বলেছ যে আমরা মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দেব শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তার সামনে আমরা আমাদের তীর এবং বর্ষা নিয়ে দাঁড়িয়ে না যাই ততক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদের সঙ্গ আমরা ছাড়ব না ونسلمه حتى نصرع حوله ونذهل عن أبنائنا والحلائل তোমরা মিথ্যা বলেছ যে আমরা এই মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব শুনে রাখো এই মোহাম্মদকে তোমাদের হাতে ততক্ষণ পর্যন্ত তুলে দেব না যতক্ষণ পর্যন্ত না জমিনের মধ্যে আমাদের লাশ পড়ে এবং আমরা আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে ভুলে যাই তো ভালোবাসার দাবি করছেন আবু তালেবও দাবি করছে সম্রাট হিরাক্লিয়াসও দাবি করছে কিন্তু তাদের দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না কারণ তারা তাদের দাবিকে সত্য প্রমাণ করার জন্য উপযুক্ত দলিল এবং উৎসর্গ কোরবানি রসুলের সামনে পেশ করতে পারেন অপরদিকে রসুলের সাহাবিরা কেমন ভালোবাসতেন যে রসুলের সেই শিক্ষা তাদের অন্তরের মধ্যে এমনভাবে বসে গিয়েছিল তোমাদের এক একজন ব্যক্তির ইমান ততক্ষণ পর্যন্ত ইমান হিসেবেই সাব্যস্ত হবে না যতক্ষণ না আমি নবী তার কাছে সবার চাইতে অধিক প্রিয় হবে রসুলের এই শিক্ষা তাদের অন্তরের মধ্যে এমন ভাবে বসে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ভালোবাসার জন্য কতটুকু ভালোবাসা গ্রহণযোগ্য মহাদিসিন একরাম বলেন ইতার জমিয়া আগরাউদ্দিল মাহবুব আলা আগরাউদ্দ গাইরিহি হাত্তাল করিবি নফস রাসুলের ভালোবাসার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির সর্বনিম্ন এতটুকু ভালোবাসা গ্রহণযোগ্য সে রসুলের কথাকে রসুলের তামান্নাকে রসুলের কথা লক্ষ্য এবং উদ্দেশ্যকে দুনিয়ার সবার লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর অধিক প্রাধান্য দেবে এমনকি নিজের চাহিদার উপর নিজের পরিবার পরিজন এবং নিকটাত্মীয়দের চাহিদার উপর কিন্তু সাহাবাই কেরামের ভালোবাসা শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না যে দুনিয়ার অন্যান্য মানুষদের ভালোবাসার উপর অন্যান্য মানুষদের লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর রসুলের উদ্দেশ্যকে প্রাধান্য দেবেন বরং এটাকে অতিক্রম করে তাদের ভালোবাসা অন্তরের মধ্যে প্রাকৃতিক ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল যার কারণে দেখা যাচ্ছে যখন রসুল্লাহ সাল আলহিহাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যান রফিকে আলার সান্নিধ্যে ওমর রদিয়াল্লাহ তালানহুর মতো মহান সাহাবি আমিরুল মিনীন দ্বিতীয় খলিফা তিনি তরবারি হাতে নিয়ে বের হয়ে বলছেন যে ব্যক্তি এই কথা বলবে যে মোহাম্মদ মারা গিয়েছে মোহাম্মদ মৃত্যুবরণ করেছে আমি তার গলাকে দ্বিখণ্ডিত করে দেব ওসমান রদি আল্লাহ অবস্থা এমন হয়ে গিয়েছিল আশপাশ থেকে মানুষ এসে সাহাবাই কেরাম এসে তাকে সালাম দিচ্ছেন কিন্তু সেই সালাম তার কান দিয়ে প্রবেশ করছে না চুপ হয়ে বসে আছেন দুনিয়ার কোন অনুভূতি কোনো কিছু তাদের অন্তরের মধ্যে তার ভেতরে প্রবেশ করছে না রসুলের প্রিয় প্রিয় সাহাবি মদিনা ছেড়ে শামের দিকে হিজরত করছেন এমনিও বিলাদুস শামের অনেক ফজিলত রয়েছে তো তারা মদিনা ছেড়ে শামের দিকে হিজরত করছেন কারণ এই মদিনার মধ্যে এতদিন রাসুলকে দেখে এসেছি এখন এই মদিনার মধ্যে রাসুলকে দেখতে পাবো না এই মদিনার মধ্যে থাকা তো আমাদের পক্ষে সম্ভব না সেই মদিনা ছেড়ে এক একজন শামের দিকে চলে যাচ্ছেন আবদুল্লাহ বিন জয়দ ইবনা আব্দুল রব্বিহী সর্বপ্রথম যিনি স্বপ্নর মাধ্যমে আমরা যে আজান দিই সেই আজান স্বপ্নযোগে যাকে দেখানো হয়েছিল আবদুল্লাহ বিন জায়দ ইবনে আব্দুল আব্বিহি প্রসিদ্ধ সাহাবি তিনি বাগানের মধ্যে কাজ করছিলেন তার ছেলে গিয়ে তাকে সংবাদ দিল যে হে বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলাম এই দুনিয়া ছেড়ে চলে গেছেন সঙ্গে সঙ্গে সে আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দুল আব্বিহি তার দু হাত চোখের উপর রেখে বললেন যে হে আল্লাহ এতদিন এই চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি এখন তোমার নবীকে আর দেখতে পারবো না এই চোখ আমার আর কোনো দরকার নেই হে আল্লাহ তুমি এই চোখ দুটোকে নিয়ে যাও আল্লাহ তালার মাকবুল বান্দা ছিলেন দোয়া শেষ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল ওহুদের যুদ্ধের সময়ে মুসলমানদের যখন সাময়িক পরাজয় হয় সেই সময় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কাফেরদের ওপর্যপরে আক্রমণের মুখে রসুল্লাহ সাল্লাম বলেন কে আছো যে আমাকে সাহায্য করবে এই কাফেরদের আক্রমণকে প্রতিহত করবে সে জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে রসুল্লাহ সাল্লামের কাছে একের পর এক সাহাবি রসুলের সামনে এসে দাঁড়াচ্ছেন তীর বর্ষার তরবারির আঘাতে দেহ ঝাঁঝরা হয়ে যাচ্ছে এভাবে একের পর এক সাতজন সাহাবি শহীদ হয়ে গেছেন যখন সেই উহুদ যুদ্ধের মধ্যে একটা পর্যায়ে শয়তান মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম ইন্তেকাল করেছেন এই খবর চারিদিকে দাবানুলের মতো ছড়িয়ে পড়ে যখন মদিনার মধ্যে এই সংবাদ গিয়ে পৌঁছে তখন মদিনার নারীরাও এক একজন নিজেদের উপর নিয়ন্ত্রণ ডাকতে না পেরে হুদের ময়দানের দিকে ছুটতে থাকেন তার মধ্যে একজন নারী ছিলেন কুলসুম বিন তেলাফিয়াহ আনহা ময়দানের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন পথিমধ্যে তাকে কেউ সে একজন বলল হে কুলসুম তোমার বাবা শহীদ হয়ে গেছে কুলসুম রদি আল্লাহ আনহা বলছেন আরে বাবার কথা ছাড়ো আমাকে বলো আমার নবী কেমন আছে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর এসে একজন সংবাদ দিল হে কুলসুম তোমার স্বামী শহীদ হয়ে গেছে কুলসুম রদিয়াল্লাহ আনহা বলছেন আরে স্বামীর সংবাদ বাদ দাও আমাকে বলো আমার নবী কেমন আছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরেকজন এসে বলছে হে কুলসুম তোমার ভাই শহীদ হয়ে গেছে তিনি একই কথা বলছেন আরে ভাইয়ের সংবাদ বাদ দাও আমাকে বলো আমার নবী কেমন আছে এরকম একের পর এক তাকে দুঃসংবাদ দেওয়া হচ্ছে আর তিনি বলছেন আরে দুনিয়ার এ সমস্ত মানুষের কথা বাদ দাও আমাকে বলো আমার নবী কেমন আছে সর্বশেষ যখন তাকে বলা হলো তোমার নবী নিরাপদেই আছেন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ জীবিত আছেন যে সংবাদ ছড়িয়েছিল সেটা ছিল গুজব তারপরও তিনি স্থির হতে পারছেন না প্রশান্ত হতে পারছেন না ময়দানের দিকে ছুটে যাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যখন নিজের চোখে দেখলেন তখন রসুলকে বললেন আপনাকে যখন দেখে ফেললাম আপনাকে দেখার পর দুনিয়ার সকল বিপদ আমার কাছে তুচ্ছ তারা সাহাবিদের ভালোবাসা শুধুমাত্র দুনিয়ার অন্য মানুষদের কথার উপর তাদের মিশনের উপর রাসুলকে মিশনের প্রাধান্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তারা রাসুলের ভালোবাসাকে অন্তরের মধ্যে এমনভাবে বসিয়ে দিয়েছিলেন যেই ভালোবাসার সামনে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী পরিজন সবার ভালোবাসা তুচ্ছ হয়ে গিয়েছে একদিন রসুল্লাহ সাল্লাহ সিঙ্গা লাগালেন সিঙ্গা লাগানোর পর যে রক্তগুলো বের হলো এক সাহাবিকে দিলেন যে যাও এই রক্তগুলো নিয়ে কোন এক গোপন স্থানের মধ্যে ফেলে দিয়ে আসো সেই সাহাবি রাসুলের রক্তকে জমিনে ফেলবেন আর জমিন রাসুলের রক্তকে খেয়ে ফেলবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না তিনি ভাবলেন এটাই তো সুযোগ রাসুলের রক্তকে আমি আমার নিজের মধ্যে ধারণ করব। সে সাহাবি রাসুলের ভালোবাসায় রাসুলের রক্তকে খেয়ে ফেললেন এরপর রসুলকে গিয়ে বললেন হে রসুল আল কাইতু আফা মাকানি আমি সবচেয়ে গোপন জায়গা এই রক্ত ফেলে দিয়ে এসেছি রাসুল তো ভাবলেন সম্ভবত দূরবর্তী কোনো জায়গায় যেখানে কোনো মানুষের আনাগোনা হয় না সেখানে গিয়ে সম্ভবত রক্ত ফেলে দিয়ে এসেছে কিন্তু সেই সাহাবি তো বোঝাচ্ছেন আমি এমন এক জায়গার মধ্যে এই রক্তকে ফেলেছি যেই জায়গা এই দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না খুবই রদি আল্লাহ আনহু যখন মক্কার মুশ্রিকদের হাতে গ্রেফতার হন যখন তাকে শহীদ করে দেওয়ার জন্য মক্কার মুশ্রিকরা উদ্যোগ নেয় তখন খুবাইব রদিয়াল্লাহ আনহুকে এক পর্যায়ে আবু জাহাল প্রশ্ন করে হে খুবাইব তোমার কাছে এটা কেমন লাগবে যে তোমাকে এখান থেকে মুক্ত ছেড়ে দেওয়া হবে আর তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে তোমার বদলে সলিতে চড়ানো হবে রসুলের সাহাবিদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছে খুবাই রদি আল্লাহ বলছে আরে নরধম আমার বদলে রাসুলকে শুলিতে চড়ানো তো দূরের কথা আমি তো এটাও মেনে নেব না যে আমি আমার ঘরের মধ্যে প্রশান্ত চিত্তে বসে থাকব আর রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের পায়ের মধ্যে একটা কাটা বিধবে আমি তো কোনোদিন এটাও মেনে নেব না এক সাহাবি এসে রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ হে রসুল কেয়ামত কখন হবে রসুল্লাহ সাল্লাম তাকে উল্টো জিজ্ঞেস করছেন মা হা হে আমার সাহাবি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেয়ামত কখন হবে সে সাহাবি চিন্তায় পড়ে গেলেন কান্না হুস্তাকানা এরপর কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন মা আদাতুলাহা কাসির সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা হে রাসূল আমি তো সাধারণ একজন সাহাবি মাত্র আমি কেয়ামতের জন্য অনেক বেশি নামাজ অনেক বেশি রোজা আর অনেক বেশি দান সৎকা তো প্রস্তুত করতে পারিনি কিন্তু আমি একটা সম্বলকে প্রস্তুত করেছি কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসুলকে ভালোবাসি আমার একটাই সম্বল আছে এই প্রেমের সম্বল এই ভালোবাসার সম্বল হে রাসুল এছাড়া আর উল্লেখযোগ্য কোন সম্বলই আমার নেই রসুল্লাহ সাল তাকে বলছেন আংটা হে আমার সাহাবি তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গেই তুমি থাকবে তো সাহাবাহ কেরাম বলেন এই হাদিস শুনে আমরা এত বেশি খুশি হলাম যে অন্য কোন হাদিস শুনে আমরা এত বেশি খুশি হইনি কারণ সকল সাহাবির কাছে একটা পুঁজি ছিল একটা পুঁজি ছিল যে তারা আল্লাহকে ভালোবাসতেন রসুলকে ভালোবাসতেন তো যখন তারা শুনলেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে এই হাদিস শোনা মাত্র তারা সকলে যেন একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে আমরা সকলে ইনশা আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের সঙ্গী হয়ে যাব তো কোনো ব্যক্তি যখন অন্য কাউকে ভালোবাসে সেই ভালোবাসার কিছু নিদর্শন থাকে তো রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে ভালোবাসার কি নিদর্শন লেখেন সাল আলী হাসাল্লামকে ভালোবাসার দশটি নিদর্শন রয়েছে এক নম্বর নিদর্শন হল তৌকিরহু ও তকদিরহু যে ব্যক্তি রসুল্লাহ আলী হাসাল্লামকে ভালোবাসবে তার ভালোবাসার সর্বপ্রথম নিদর্শন হল সে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে সবচেয়ে বেশি সম্মান দেবে এবং হৃদয়ের সর্বোচ্চ মর্যাদার স্থান রসুলের জন্য সে নির্ধারিত রাখবে দুনিয়ার অন্য কোনো ভালোবাসা অন্য কারো মর্যাদা তার অন্তরের মধ্যে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের চাইতে বেশি হবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সুরতুল ফেথে إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি মানুষের জন্য সাক্ষী রূপে সুসংবাদদাতা রূপে এবং সতর্ককারী রূপে لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا যেন মুমিন বান্দারা আল্লাহ তালার উপর ইমান আনতে পারে এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সাহায্য করতে পারে এবং তাকে মর্যাদা দিতে পারে সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের জন্য অন্তরের সর্বোচ্চ মর্যাদার স্থান রাখতেন এমনকি আবু ইব্রাহিম তুজিবি রহমতুল্লাহ আলহি বলেন ওয়াজিবুন আলা কুল্লি প্রত্যেকটা মুমিন যে আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করে তার জন্য অপরিহার্য হল মাতা দেখাবাহ আও আইন আইন্দাহ যখন সে রসুলকে স্মরণ করবে অথবা তার কাছে মোহাম্মদ রসুল উল্লাহকে স্মরণ করা হবে তখন তার অবস্থা হবে মিন হাইবাতিহি ওয়াতাহাররাকা ওয়াখুদা মিন হাইবাতিহি ওয়া ইজলালিহি কামা কান ইয়াকুদুবিনাফসিহি লাউ কান রাসূলুল্লাহ বাইনা ইয়াদাইহি যে সে রাসূলের কথাকে যখন স্মরণ করবে অথবা তার সামনে রাসূলকে স্মরণ করা হবে তখন সে বিনীত হয়ে যাবে নিজের আচরণের মধ্যে এমন ভাবে সম্মান প্রকাশ করবে যেমনি ভাবে রাসূলুল্লাহ তার সামনে থাকলে সে সম্মান প্রকাশ করত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাসূলের প্রতি এমন মর্যাদা দিতেন যখন তার কাছে কোনো লোক আসতো তিনি একজনকে তার দাসীকে পাঠিয়ে দিতেন যাও গিয়ে জিজ্ঞেস করে আসো কেন এসেছে যদি বলতো কোনো মাসালার জন্য এসেছি তাহলে সেই অবস্থায় গিয়ে তিনি মাসালার সমাধান দিয়ে দিতেন আর যদি বলতো যে আল্লাহ রসুলের কোন হাদিস শোনার জন্য এসেছি তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলী গোসল করতেন উত্তম কাপড় পরিধান করতেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাতেন এরপর তার একটা মসনদ ছিল সেই মসনদের উপর গিয়ে বসতেন তারপর রসুলের হাদিস শোনাতেন কারণ ওলামাইকরাম বলেন রসুলের হাদিসের মর্যাদা এমন যেমন রসুল উল্লাহ সাল্লাম সশরীরে এসে যদি কোনো কথা বলেন সেই কথার মর্যাদা রসুল উল্লাহর কথার কেমন মর্যাদা আল্লাহ তালা কোরআনের মধ্যে মোমিনদেরকে বলে দেন ইয়া আমানু হে আমার ইমানদার বান্দারা তোমাদেরকে সম্বোধন করে বলছি লা তোমরা নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করবে না তোমরা যেভাবে নিজেদের মধ্যে উচ্চ স্বরে কথা বলো খবরদার রসুলের সামনে এভাবে উচ্চ স্বরে কথা বলবে না বললে কি হবে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে কিন্তু তোমরা উপলব্ধিও রাখবে না রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলা রাসুলের আওয়াজের উপর নিচের আওয়াজকে উঁচু করা এত বড় গুণা যার কারণে একজন ব্যক্তির সকল আমল বরবাদ হয়ে যায় তোলামায় কেরাম বলেন রাসুলের নিজে সরাসরি উপস্থিত থেকে কথা বললে সেই কথার যেমন গুরুত্ব একইভাবে যদি রাসুলের হাদিস পাঠ করে শোনানো হয় সেই হাদিসেরও একই রকম গুরুত্ব ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদিন দর্শ দিচ্ছেন হাদিসের দর্শ দর্শের মধ্যে একটা বিচ্ছু এসে তাকে দংশন করে কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ সে একই ভঙ্গিতে থাকেন তার আচরণ থেকে এটা বুঝতেই বোঝাই যাচ্ছে না যে একটা বিচ্ছু তাকে দংশন করছে এক পর্যায়ে তার চেহারা নীল হয়ে যায় কিন্তু তাও একটু নড়াচড়া করছেন না কারণ তিনি তো তার সামনে কাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের হাদিস এই হাদিস এই হাদিসের দশ দিচ্ছেন যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির জীবনের মধ্যে লেখা হয় যে তিনি ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রত্যেক রাত্রে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনার মধ্যে পায়দল চলতেন পায়ে হেঁটে হেঁটে যাত্রা করতেন কেউ এসে তাকে জিজ্ঞেস করল হে মহান ইমাম আপনি কেন যানবাহনে আরোহণ করেন না তিনি বললেন আমার দিল তো এটা চায় না যেই জমিনের উপর রাসুলের পা মুবারক লেগেছে যেই জমিনের উপর রাসুল নিজে হেঁটেছেন আমি আমার যানবাহনের পায়ের দ্বারা সেই জমিনকে দলিত এবং মথিত করব আমার দিল তো এটাকে সমর্থন করে না তো যেই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে যত বেশি সম্মান করবে যত বেশি মর্যাদা দেবে রসুলের ভালোবাসা তার দিলের মধ্যে তত বেশি স্থান করে নেবে এটা হল রসুলকে ভালোবাসার প্রথম নিদর্শন রসুলকে ভালোবাসার দ্বিতীয় নিদর্শন হল আদম তকদিম রসুলের সামনে রাসুলের থেকে আগ বেড়ে কোনো কাজ না করা যেই কাজ রাসুল করেননি সেই কাজ নিজের থেকে অগ্রবর্তী হয়ে করা একইভাবে রসুলের আওয়াজের থেকে নিচের আওয়াজকে উঁচু করা এটার আলোচনা আমরা কিছুক্ষণ পূর্বে করলাম তো রাসুল উপস্থিত থাকলে রাসুলের উপস্থিতিতে তার থেকে আগে বেড়ে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে এই কাজ করার মাধ্যমে তার অন্তরের থেকে সে রসুলের ভালোবাসাকে যেন বের করে দিল যখন রসুল এই দুনিয়ার মধ্যে থাকবেন না সেক্ষেত্রেও যেই ব্যক্তি রসুল্লাহ সাল্লাম নিজে কোনো কাজ করে যাননি কিন্তু রসুলের মহব্বতের নামে রসুলের ভালোবাসার নামে রসুলের অনুসরণের নামে যদি এমন কোনো কাজ করে যেই কাজ রাসুল করেননি তাহলে এটা তার অন্তরে রসুলের ভালোবাসা না থাকার প্রমাণ সে তো ভালোবাসার দাবিতে করছে কিন্তু সে যেন তার কাজের দ্বারা বোঝাতে চাচ্ছে যে রসুল আপনি একটা কাজ যেটা আপনার জন্য করা দরকার ছিল আপনি করে যাননি কিন্তু আপনার চোদ্দশো বছর পর এসে আমি আমার নিজের বুঝের দ্বারা দিনের মধ্যে নতুন কোন বিষয়কে সংযোজিত করলাম যেটা আপনি করে যেতে পারেননি তো আপনি তো উম্মতের জন্য সুন্নতকে রেখে গিয়েছিলেন আর আমি উম্মতের জন্য বেদাতকে প্রণয়ন করে দিলাম রাসুলকে ভালোবাসার দ্বিতীয় নিদর্শনে এটা আদম উত্তাকদিম রাসুলের সামনে কোন কাজ তার থেকে আগে বেড়ে না করা আর রাসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে কাজ তিনি করে যাননি এবং যে কাজের অনুমোদন তিনি দিয়ে যাননি সেই কাজ না করা রাসুলকে ভালোবাসার তৃতীয় নিদর্শন হল যে সমস্ত জিনিস রসুলের সঙ্গে সম্পৃক্ত উদাহরণস্বরূপ মক্কা এবং মদিনা এই মক্কা এবং মদিনার মধ্যে উল্লাহ সাল আলী হাসাল্লাম তার তেষট্টি বছরের জীবন অতিক্রম করেছেন এরকম ভাবে যত বিষয় উল্লাহ সাল আলী হাসাল্লামের সঙ্গে সম্পৃক্ত এ সমস্ত বিষয়কে সম্মান দেওয়া রসুলের প্রতি ভালোবাসার নামান্তর মজনু যেমন লাইলার প্রেমে পাগল হয়ে বলেছিল أمر على الديار ديار ليلى وأقبل ذا الجدار ذا الجدارا وما حب الديار شغفن قلبي ولكن حب من سكن الديارا আমি লাইলার শহরকে অতিক্রম করি লাইলার ঘরের দেয়ালগুলোর সামনে আমি অভিমুখী হয়ে দাঁড়াই এই দেয়ালগুলোর গায়ে আমি চুমু খাই কিন্তু এই ঘর এবং এই বাড়িগুলো তো আমাকে আমার অন্তরকে আসক্ত করেনি কিন্তু সেই লাইলার প্রেমী আমাকে তার শহরকে মর্যাদা দিতে আমাকে অনুপ্রাণিত করেছে তো যেই ব্যক্তি মক্কাকে ভালোবাসে যেই ব্যক্তি মদিনাকে ভালোবাসে যেই ব্যক্তি সেই সবুজ গম্বুজকে ভালোবাসে সে তো রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে ভালোবাসার কারণেই এগুলোকে এগুলোকে ভালোবাসে রসুলকে ভালোবাসার চতুর্থ নিদর্শন হলো فذلك ذنب لست عنه أتوب মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা যদি গুনাহ হয়ে থাকে এটা তো এমন গুনাহ যে গুনাহ থেকে আমি কোনোদিনও তবা করব না লৌকান হব্ব আলী মোহাম্মদিন রসদা যে রাসুলের আহলে বাইককে ভালোবাসার কারণে তোমরা যদি আমাকে শিয়া বলো আর এটাকে যদি শিয়া মতবাদ হিসাবে প্রচার করো তাহলে শোনো ইমাম সাফে বলছেন এই জিন আর ইনসান যেন সাক্ষী থাকে আমি একজন শিয়া যদি রাসুলকে ভালোবাসা তার আহলে বাইককে ভালোবাসার কারণে আমাকে কটা শুনতে হয় কটু কাটব্য শুনতে হয় আমি শুনতে প্রস্তুত আছি তারপরও এই সাহাবি এবং আহলে বাইতের মহব্বতে আমি নিজেকে উৎসর্গ করে দেব রসুল্লাহ নিজে বলে যাচ্ছেন আল্লাহ আল্লাহ আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমাকে তো অনেক কষ্টই দিলে আমার পর আমার সাহাবিদেরকে তোমরা টার্গেট বানিও না فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم যেই ব্যক্তি সাহাবিদেরকে ভালোবাসলো আমাকে ভালোবাসার কারণেই সে তাদেরকে ভালোবাসলো আর যেই ব্যক্তি সাহাবেদেরকে ঘৃণা করলো আমাকে ঘৃণা করার কারণেই সে তাদেরকে ঘৃণা করলো من হাফিজানি ফি আসহাবি কুন্তু লাহু হাফিজান ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমার এই সাহাবিদের ইজ্জত এবং তাদের সম্মান ও মর্যাদার হেফাজতের জন্য এটাকে যথাযথভাবে সংরক্ষণ করলো এর হেফাজতের জন্য নিজেকে উৎসর্গ করে দিল কুন্তু লাহু হাফিজান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী তাকে হেফাজত করব ওমান হাফিজানি ফি আসহাবি ওয়ারাদা আলাইয়া আল যে আমার সাহাবিদের সম্মান এবং মর্যাদাকে হেফাজত করবে সে কাল হাউজে কাউসারে আমার কাছে এসে অবতরণ করবে আর যে ব্যক্তি আমার এই সাহাবিদের ইজ্জত এবং সম্মানের হেফাজত করবে না সে হাউজে কাউসারে আমার কাছে এসে অবতরণ করতে পারবে না হাসান রদি আল্লাহ বলেন লিকুল্লি সেই ইন আসা প্রত্যেক জিনিসের একটা ভিত্তি থাকে ইসলাম ইসলামের ভিত্তি হল রসুল্লাহ সাল্লাহ সাহাবিদেরকে ভালোবাসা এবং তার আহলে বাইককে ভালোবাসা আইয়ুব সখতিয়ার রাহিমাহুল্লাহ বলেন মান আহসানা সানা আলা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু ফাকাদ বারি আমিনান নিফাক যে ব্যক্তি উত্তম রূপে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবিদের প্রশংসা করল সে নেফাক থেকে মুক্ত হয়ে গেল কেন কারণ মুনাফিকরা সাহাবিদেরকে সর্বযুগেই ছোট মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তাদেরকে বলা হতো আমিনো কামা আমানান নাস তোমরা সেভাবে ইমান আনো যেভাবে সাহাবাই কেরাম ইমান এনেছেন তখন তারা বলতো আনু মিনু কামা আমানা সুফাহা আমরা কি সেভাবে ইমান আনব যেভাবে নির্বোধেরা ইমান এনেছে যুগে যুগে যারাই মুনাফিক তারাই রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সাহাবিদেরকে নির্বোধ মনে করে আজকের যুগেও বিভিন্ন মানুষ রসুল্লাহ সাল আলী এক একজন সাহাবিদের ব্যাপারে কটুকাটব্য করে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কেউ মোয়াবিয়া রদি আল্লাহানুর শাহানে বেদবি করে কেউ আলী রদি আল্লাহানুর শাহানে বেদবি করে কেউ ওসমান রদি আল্লাহানুর শাহানে বেদবি করে তো যেই ব্যক্তি রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাহাবিদেরকে উত্তম রূপে প্রশংসা করবে না তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেবে না সেই ব্যক্তি একজন মুনাফিক হিসাবে প্রমাণিত হবে তো সাহাবিদেরকে ভালোবাসা আহলে বাইককে ভালোবাসা রসুল্লাহ সাল আলী ইসলামকে ভালোবাসার অন্যতম শর্ত রসুল্লাহ সাল আলী ইসলামকে ভালোবাসার পঞ্চম শর্ত হল আলী ও বিহি আলী ইসলাম রসুলকে অনুসরণ করা কারণ বুজুর্গারও বলেন তুমি আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসবে এর কোনো বিবেচনা নেই বিবেচনা হলো কিসের আল্লাহ এবং তার রাসুল তোমাকে ভালোবেসে ফেলবেন তুমি আশেক হবে এর মধ্যে ফজিলত নেই ফজিলত তো তুমি মাসুক হবে তার মধ্যে যে আল্লাহকে এমন ভাবে ভালোবাসবে যে আল্লাহকে ভালোবাসতে বাসতে নিজেকে এমন ভাবে উৎসর্গ করে দেবে যে আল্লাহ তারা তোমাকে ভালোবেসে ফেলবেন যেমন ভাবে সাহাবিদের ব্যাপারে আমরা বলি রাজিয়াল্লাহ আনহু মরাদ তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সুতরাং আল্লাহর আশে হব রাসুলের আশে হব তো আশেকে রসুল আর আশেকে মাওলা এটার বিবেচনা সাধারণভাবে হবে না এর বিবেচনা তখন হবে যখন আল্লাহ এবং তার রাসুল আমাকে ভালোবেসে ফেলবেন আব্দুল্লাহ মুবারক হানাফি মজহবের মহান ইমাম তিনি বলেন এর কোনো ভিত্তি নেই যে তুমি মুখে আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু هذا لعمري في القياس بديع لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع তুমি নিজের কাজে কর্মে আল্লাহ তাআলার অবাধ্যতা করো আর আল্লাহর ভালোবাসা প্রকাশ করো এর কোনো ভ্যালু নেই নিজের জিন্দিগির মধ্যে রাসুলের সুন্নাতকে বাস্তবায়ন করতে পারো না আর নিজেকে আশিকে রাসুল দাবি করো এর কোনো ভিত্তি নেই এটা তো একটা অভিনব কথা কারণ যেই ব্যক্তি যাকে ভালোবাসে সে তার অনুসারী হয়ে যায় সাহাবিগণ রাসুলের এক একটা কথার কেমন অনুসরণ করতেন রসুল্লাহ সাল্লাম একজন জোহরের সময় সেই দ্বীপ্রহরে প্রখর রৌদ্রের মুহূর্তে সাহাবিদের মজলিসের মধ্যে মসজিদে যারা উপস্থিত তাদেরকে তিনি বলছেন ইজলিসু তোমরা বসে পড়ো তো আবদুল্লাহ ইবন রওয়াহা প্রসিদ্ধ সাহাবি তিনি মসজিদে প্রবেশ করবেন এক পা মসজিদের ভেতরে এক পা মসজিদের বাইরে এমন সময়ে তিনি রসুলের এই কথা শুনলেন ইজলিসু তোমরা বসে পড়ো তো রাসুলের অনুসরণের এমন স্পৃহা তাদের মধ্যে ছিল আবদুল্লা বিন রওয়াহা সঙ্গে সঙ্গে সেখানেই বসে পড়লেন এক পা মসজিদের ভেতরে এক পা মসজিদের বাইরে একজন তাকে জিজ্ঞেস করলো হে আবদুল্লাহ ভেতরে চলে আসো এখানে কষ্ট করে প্রখর রৌদ্রের মধ্যে এভাবে বসে আছো তা আবদুল্লাহ বিন রওয়াহা বলছেন আমার হাবিব আমাকে বসতে বলেছেন হাবিবের আদেশ হয়ে গিয়েছে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি জাল্লাহ এবং তার রসুলের অনুসরণই হল একজন মানুষের ভালোবাসার সর্বোচ্চ কথা নইল হিরাক্লিয়াস সেও তো ভালোবাসা দাবি করেছিল আবু তালেব সেও তো ভালোবাসা দাবি করছে কিন্তু এই ভালোবাসার কি ভিত্তি ভালোবাসা তো সেই ব্যক্তির ভালোবাসা গ্রহণযোগ্য আসিয়া আলাইহাসালাম শরীর থেকে তার চামড়াকে খসিয়ে ফেলা হচ্ছে যেভাবে ছাগলের দেহ থেকে চামড়াকে খসিয়ে ফেলা হয় তার মুখ নড়ছে আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠিয়ে দিচ্ছেন যাও গিয়ে দেখে আসো আমার বান্দি আসিয়া কি বলছে জিবরিল গিয়ে আল্লাহর কাছে বলছে যে হে আল্লাহ আপনার বান্দি আপনার বান্দি আসিয়া তার মুখ থেকে উচ্চারণ করছে হে আমার রব দুনিয়ার মধ্যে তো আর কিছু চাই না হে আমার রব জান্নাতে আপনি আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন সেই ভালোবাসার বিবেচনা যেই ভালোবাসার মধ্যে অনুসরণ থাকে যেই ভালোবাসার মধ্যে কোন অনুসরণ নেই সেই ভালোবাসা তো ফাঁপা বলি মাত্র সেই ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের কাছে গ্রহণযোগ্য না রসুলের জন্য ভালোবাসা খুব প্রকাশ করছি কিন্তু আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা কোন ক্ষেত্রে আমি রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না দেহের মধ্যে রসুলের সুন্নতকে ধারণ করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না মুখের মধ্যে রসুলের সুন্নতকে ধারণ করার প্রয়োজনীয়তা অনুভব করছে না আমি আমার ঘরের মধ্যে রসুলের সুন্নতকে জিন্দা করছি না আমি আমার সন্তানদেরকে রসুলের সুন্নতের উপর উঠাচ্ছি না আমি খাবার খেতে বসলেও নাফর মানের মতো খাবার খাই পোশাক পরলেও সেই জালেমদের মতো পোশাক পরি আমার সকল কাজ করব কথাবার্তা সেই ইউরোপিয়ানদের মতো আমার কোনো কিছুর মধ্যেই সেই রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি নিজেকে আশেখ রাসুল দাবি করি সর্বদা বাতিলের সঙ্গে আপোষ করে চলি সত্য কথা বলতে ভয় করি কিন্তু দাবি করি আমরা হোসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত হোসাইনের ভালোবাসা তখনই সার্থক হবে যখন হোসাইনের মতো সত্যের জন্য বাতিলের সামনে আপোষহীনতার জন্য প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিবে প্রয়োজনে নিজের রক্তে কারবালার ময়দানকে রঞ্জিত করবে তখনই তো সেই হায় হোসাইন আর হায় হোসাইনের বলি সার্থক হবে অনুসরণ ছাড়া শুধু মৌখিক ভালোবাসার কি ভিত্তি একজনের সামনে নিজের ভালোবাসা খুব প্রকাশ করছে প্রিয়তমা আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিতেও রাজি এখন যদি আমাকে বলে ঠিক আছে হ্যাঁ আমার প্রিয়তম কষ্ট করে তোমার মূল্যবান জীবন আমাকে দিতে হবে না তোমার ডান হাতের একটা আঙ্গুল কেটে আমাকে দিয়ে দাও তাতেই আমি খুশি কি মনে হয় কেউ দেবে যে প্রিয় তোমার ভালোবাসায় এখন বিভোর হয়ে গিয়ে একটা আঙ্গুল কেটে তাকে দিবে যে এই নাও দেখো আমি তোমাকে কত ভালোবাসি আমার জীবন তো একটা সাধারণ ব্যাপার তোমার কথায় সঙ্গে সঙ্গে আমি আমার আঙ্গুল কেটে দিয়ে দিলাম তেরকম ভালোবাসার কি ভিত্তি ভালোবাসা তো সেই ভালোবাসা গ্রহণযোগ্য যে একদিকে নিজের জীবন নিজের প্রাণ হরণ হয়ে যাচ্ছে আরেকদিকে মুখ থেকে উচ্চারিত হচ্ছে ফুস্তুয়া রব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম কারণ আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারলাম রসুলের মহব্বত দেওয়ার মতো আমার আর কি আছে আল্লাহর সামনে আমি আর কি পরিবেশন করব। আল্লাহকে তো খাওয়াতেও পারবো না আল্লাহকে তো পড়াতেও পারবো না আল্লাহকে তো হাদিয়াও দিতে পারবো না আল্লাহকে তো একদিন ভালো করে গোসল করে মাথা চিড়িয়ে করে দিতে পারবো না আল্লাহকে দেওয়ার মতো কি আছে আল্লাহকে দেওয়ার মতো তো একটা জীবনই আছে সেই জীবন যদি আল্লাহর পথে দিয়ে দিতে পারি তো ফোস্ত আরব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম ইকতিদা ও বিহি আলিহ সালাম রসুলকে ভালোবাসার অন্যতম শর্ত হল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের অনুসরণ করা হবে জীবনের সবগুলো ক্ষেত্রে এমন না যে আমার ব্যক্তি জীবন চলবে রসুলের সুন্নত অনুযায়ী পারিবারিক জীবন চলবে অন্য কারো সুন্নত অনুযায়ী আমার সমাজ চলবে রসুলের সুন্নত অনুযায়ী আর আমার রাষ্ট্র চলবে অন্য কারো সুন্নত অনুযায়ী এমন না বরং একজন মমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে সে রসুলের সুন্নাহকে রসুলের আদর্শকে বাস্তবায়ন করবে এজন্য যদি রক্তের নজরানা পেশ করতে হয় সে রক্তের নজরানা পেশ করতে রাজি এজন্য যদি নিজের অর্থ সম্পদ বিলিয়ে দিতে হয় সে অর্থ সম্পদ বিলিয়ে দিতে রাজি এজন্য যদি সেই মক্কার সাহাবিদের মতো ঘর বাড়ি ত্যাগ করে অজানার মধ্যে অজানার উদ্দেশ্যে হিজরত করতে হয় সেই হিজরত করতেও রাজি সব কিছু করতে রাজি রসুরের অনুসরণে রসুরের ভালোবাসার অন্যতম নিদর্শন হলো যে যেই ব্যক্তি রাসুলের প্রতি শত্রুতা পোষণ করে তার প্রতি শত্রুতা পোষণ করা রাসুলকে ভালোবাসার অন্যতম নিদর্শন আপন বোনদের মধ্যে অনেক সময় দেখা যায় এক বোন আরেকটু খুব ভালোভাবে লক্ষ্য করে গোপনে গোপনে যে আমার কোন বোন আমার সন্তানদেরকে ভালোবাসে যদি দেখে তার বোন তার সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসে আদর যত্ন করে তার অন্তরটা ভরে যায় যে এ হল আমার প্রকৃত বোন আর যদি দেখে না আপন বোন হওয়া সত্ত্বেও তার সন্তানের প্রতি কোনো মহব্বত রাখে না অনেক সময় সেই বোনের প্রতি তার অন্তরের মধ্যে ভালোবাসা থাকে না তো যার কারণে অনেকে বলে যে কষ্ট দিতে চাও হাতিকে কষ্ট দাও হাতি মেনে নিবে কিন্তু খবরদার হাতির বাচ্চাকে কষ্ট দিও না হাতি মেনে নিবে না আল্লাহ তালার সঙ্গে বেদবি করে যাচ্ছে দুনিয়ার কাফের এবং মুশ্রিকরা আল্লাহ তালার অস্তিত্বকে স্বীকার করছে না যেই আল্লাহ তাকে খাওয়াচ্ছেন যেই আল্লাহ তাকে জীবন দিয়েছেন যেই আল্লাহ তাকে মৃত্যু দিবেন যেই আল্লাহ হাতে সার্বভৌম ক্ষমতা সে আল্লাহকে স্বীকার করে নেয় না তারপরও আল্লাহ তালা সেই কাফের এবং মুশ্রিকদেরকে খাওয়াচ্ছেন কিন্তু আল্লাহ তালা সেই হাদিসে কুৎসির মধ্যে বলে দিচ্ছেন মান আদ আলী ওয়ালিয়ান ফকাদ আদম তুহবিল হর্ম কেউ যদি আমার কোন অলির সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম যে তুমি আমার বিরুদ্ধে যাও আমার বিরুদ্ধে অবস্থান নাও আমি মেনে নেব সহ্য করে নিব নির্ধারিত মেয়াদ আসা পর্যন্ত তোমাকে ছাড় দেব কিন্তু খবর দাও আমার নবী আমার ওয়ালি যারা আমার জন্য নিজেদের উৎসর্গ করে রেখেছে খবরদার তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করতে যেও না আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধে নামব তো যার কারণে সাহাবিদের মধ্যে অন্যতম একটা ভিত্তি তাদের ভালোবাসার নিদর্শন ছিল যেই ব্যক্তি রাসুলকে ভালোবাসবে না সেই সাহাবি তাকে ভালোবাসবে না উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল আলী ইসলামের সম্মানিত স্ত্রী উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা ছিলেন কুরাইশ সর্দার আবু সুফিয়ানের কন্যা একদিন আবু সুফিয়ান মদিনার মধ্যে কোনো কাজে আসার পর হাতে কিছু সময় ছিল তো ভাবলো যে ফেরার পূর্বে মেয়েকে একটু দেখে যাই তন্মে হাবিব আর আল্লাহ তালাহার কাছে গেল তো গিয়ে যখন ঘরে প্রবেশ করলো মেয়ের সঙ্গে কথাবার্তা বলছে খোঁজ খবর নিচ্ছে কথা বলতে বলতে সে বিছানার উপর বসার জন্য উদ্যোগী হলো যে বিছানার উপর বসবে সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা টান দিয়ে সেই বিছানা উঠিয়ে নিলেন আবু সুফিয়ান নদী আল্লাহ বিব্রত বোধের মধ্যে পড়ে গেলেন বললেন যে মেয়ে মানুষ তো বাবা আসলে তার জন্য বিছানা বিছিয়ে দেয় আর তুমি কি না এভাবে বিছানা তুলে ফেলছো এটা তো কেমন কথা এটা তো খুব খারাপ জিনিস সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা নদী আল্লাহান উত্তর দিচ্ছেন যে হে বাবা একজন মেয়ের দায়িত্ব হচ্ছে তার বাবা যখন তার কাছে আসবে সে বাবাকে সম্মান দেবে তার জন্য বিছানা বিছিয়ে দেবে কিন্তু এই বিছানা তো আমার হাবিব এবং মাহবুব রসুল্লাহ সাল আলী হাসাল্লামের বিছানা আমি কোন রাসুলের শত্রুকে রাসুলের দুশ্মনকে কোন কাফের এবং মুশ্রিকরে সেই মাহবুব সাল্লাহ আলী হাসাল্লামের বিছানার উপর বসতে দিতে পারি না এটা ছিল বগদমান আবগদ রসুল আলী আলাইহিসাম যেই ব্যক্তি রাসুলের প্রতি বিদ্বেষ লালন করবে একজন মমিনের ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে সে সেই ব্যক্তির উপর বিদ্বেষ লালন করবে রসুলকে ভালোবাসার সপ্তম নিদর্শন হল কাসরাত দিক্রিলাহ রসুলকে বেশি বেশি স্মরণ করা কারণ মান আহাব্বা সেই আন আখতারা দিকরাহু কেউ যদি কোনো কিছু ভালোবাসে সে বেশি বেশি তার স্মরণ করে যেই বছর রসুল্লাহ সাল আলী ইসলাম ইন্তেকাল করেন পরবর্তী বছর খুদ্া দেওয়ার জন্য আবু বকর রদিয়াল্লাহ আনহু মেম্বারে উঠলেন মেম্বারে ওঠার পর তিনি খুদ্া শুরু করলেন হামদ এবং সানার পর سمعت النبي صلى الله عليه وسلم في العام গত বছর এই মেম্বারের উপর আমি রসুলকে বলতে শুনেছি এতটুকু বলার পর কেঁদে ফেললেন কিছু বলতে পারছেন না জবান বন্ধ হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর কান্না থামি আবার বলছেন গত বছর এই মেম্বারের উপর রাসুলকে বলতে শুনেছি আবারও কাঁদছেন বারবার বলছেন বারবার কাঁদতে থাকছেন কথাই উচ্চারণ করতে পারছেন না আবদুল্লাহ ইবর রদি একদিন পায়ের মধ্যে ঝিন ধরে গেল পা অবশ হয়ে গেল পা নাড়াতে পারছেন না তো একজন তাকে বলছেন যে আবদুল্লাহ ইবন অমর যেই ব্যক্তি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি তাকে স্মরণ করুন দেখবেন আপনার এই পায়ের ঝিনের অনুভূতি আপনার কাছে থাকবে না সঙ্গে সঙ্গে সে আবদুল্লাহ ইবন ওমর চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন হে মোহাম্মদ যে আমরা তো একজন মানুষকে দাওয়াত দিই ঘরে আসো একটা চা নাস্তার ব্যবস্থা করব। ঘরে আসো তোমাকে একটু পোলাও কর্মা খাওয়াবো সাহাবি একজন আরেকজনকে বলতেন তুমি আমার বাড়িতে এসো তোমার সঙ্গে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কিছু কথা আলোচনা করব। রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে চলে যান এরপর বেলাল নদী আল্লাহান আজান দেওয়া বন্ধ করে দেন যে এতদিন আজান দিয়েছি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলের দিদার নসিব হয়েছে কিন্তু এখন তো আজান দেওয়ার পর রসুলের দিদার নসিব হবে না আমার অন্তর এই অন্তরের মধ্যে আমি এটা সহ্য করতে পারবো না এই মদিনায় থাকে আমার জন্য সম্ভব না সঙ্গে সঙ্গে মদিনা থেকে হিজরত করলেন এরপর জীবনে আর দুবার আজান দিয়েছেন একবার যখন মুসলমানদের প্রথম কিবলা বেতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত বেতুল মুকাদ্দাস যা বর্তমানে অভিশপ্ত গজবগ্রস্ত ইহুদিদের দখলে তো যখন ওমর রদি আল্লাহ আনহু সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেন মুক্ত করার পর তিনি বেলাল রদি আল্লাহ আনহুর কাছে এই মর্মে আবেদন পাঠান যে হে বেলাল মুসলমানদের প্রথম কেবলা এখন স্বাধীন হয়েছে এতকাল মদিনার মধ্যে রসুলের মসজিদে তোমার আজান শুনে আমরা আমাদের অন্তরকে পরিতৃপ্ত করতাম হে বেলাল এখন এই বাইতুল মোকাদ্দাস স্বাধীন হয়েছে তুমি একদিন তোমার সেই আজান শুনিয়ে আমাদের অন্তরকে পরিতৃপ্ত করো আমিরুল মোমিনের আদেশ সেই আদেশকে অমান্য করা কারোর জন্য জায়েজ নেই কারণ মাই আসিল আমির ফকাদি আসিল নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে ব্যক্তি আমিরুল মোমিনের আদেশকে অমান্য করে সে যেন রসুল্লাহ সাল্লামের আদেশকে অমান্য করল তো সেদিন বেলাল রদি আল্লাহ আনহু তার আদেশ রক্ষার্থে বেতুল মুকদ্দাসে গিয়ে আজান দিলেন এরপর আরেকদিন রাতের বেলা ঘুমিয়েছেন স্বপ্ন দেখেন রসুল্লাহ সাল্লাম তাকে বলছেন হে বেলাল অনেক দিন তো হয়ে গেল তুমি আর আমাকে দেখতে আসো না অনেক দীর্ঘদিন হয়ে গেল আসো না একবার আমাকে দেখে যাও তো রাতের বেলা স্বপ্ন দেখলেন ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে বললেন এখনই আমার সফরের জন্য আমার পাথে প্রস্তুত করো সকাল হওয়ার জন্য অপেক্ষা করেননি সে রাতের মধ্যেই মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন এছাড়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের রওজায় আথার জিয়ারত করলেন রসুলের রওজার মধ্যে আসসালাম আলী কে রসুল্লাহ বলে সালাত এবং সালাম পেশ করলেন পরক্ষণে সেখানে আজানের সময় হয়ে গেল তা আজানের সময় সাহাবাই কেরাম তাকে অনুরোধ করলেন যে হে বেলাল এসেই যখন পড়েছেন এই মদিনার মসজিদে আরেকবার আপনি আজান দিয়ে দেন আপনার আজান শুনে আমরা আমাদের অন্তরকে পরিতৃপ্ত করি কিন্তু বেলাল নদী আল্লাহ বলছেন না রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের অনুপস্থিতিতে আমার জন্য আজান দেওয়া সম্ভব না তো ঘটনাক্রমে সেই সময়ে মহান দুই ইমাম হাসান এবং হুসাইন রসুল্লাহ সাল্লামের দুই দৌহিত্র তারা এসে উপস্থিত হয়েছেন তারা এসে যখন আবেদন করলেন যে হে বিলাল হে মুআজিন রসুল্লাহ আপনি আজান দিন আমরা আপনার আজান শুনতে চাই রাসুলের দৌহিত্র আদেশ কিভাবে অমান্য করবেন তো সঙ্গে সঙ্গে বেলাল নদী আল্লাহ আনহু দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলেন যেই মাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল মদিনার মধ্যে সাহাবিদের অন্তরের মধ্যে মহব্বতের জোশ পয়দা হয়ে গেল আর এ তো দেখি সেই বেলালের স্বর যেই স্বর রাসুলের জীবদ্দশার মধ্যে আমরা শুনতাম ঘর থেকে সকলে পুরুষরা যারা ছিল যুবক এবং বালক যারা ছিল সবাই দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে আসতে লাগলো মসজিদের মধ্যে কান্নার রোল বইতে লাগলো নারীরাও আর ঘরের মধ্যে থাকতে পারলো না তারা তাদের দেহের মধ্যে চাদরকে ধারণ করে নিজেদেরকে আড়াল করে মসজিদের দিকে বের হতে লাগলো একদিকে বেলাল নদী আল্লাহ আজান দিচ্ছেন আর একদিকে মসজিদের মধ্যেও কান্নার রোল বইছে মসজিদের বাইরেও মসজিদের বাইরেও নারীরা তাদের সন্তানদেরকে নিয়ে কান্না করছে বেলাল নদী আল্লাহ আজান শেষ করলেন তো সেই সময় বাহির থেকে একটা সন্তান কোলের সন্তান তার মাকে জিজ্ঞেস করলো হে আমার মা অনেকদিন পর বেলাল রদিয়াল্লাহ আনহু ফিরে আসলেন তার আওয়াজ তো শুনলাম হে মা রসুল্লাহ সাল্লাম কখন ফিরে আসবেন সাহাবাইকরাম কান্নার জ্বর বয়ে গেল তো কাসরাত দিক্রিলাহু যেই ব্যক্তি যাকে ভালোবাসবে সে বেশি বেশি তাকে স্মরণ করবে এটা ভালোবাসার অন্যতম নিদর্শন রাসুলকে ভালোবাসার আরেকটি নিদর্শন হল কাসরাত রসুলের সঙ্গে সাক্ষাৎ লাভ হওয়ার জন্য অন্তরের মধ্যে খুব বেশি তামান্না থাকবে পরকালে রসুলের সঙ্গে মিলিত হওয়া স্বপ্নের মধ্যে রসুলের সঙ্গে মিলিত হওয়া রসুলের রওজায় আথারের মধ্যে গিয়ে রসুলের সানে সালাত এবং সালাম পেশ করা অন্তরের মধ্যে আগ্রহ থাকবে যে ব্যক্তি রাসুলকে ভালোবাসে রাসুলকে ভালোবাসার অন্যতম নিদর্শন হলো তার অন্তরের মধ্যে রাসুলের সঙ্গে মিলিত হওয়ার সেই জজবা এবং সেই শখ থাকবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অফাতের পর সাহাবি আবু তাল্হা রদি আল্লাহ তালান তার রাসুলের জীবদ্দশা থেকেই শিক্ষাগুলো পেয়েছিলেন রসুল্লাহ সাল্লামের একজন গোলাম ছিলেন সালবান রদি আল্লাহ তিনি বর্ণনা করেন যে একদিন আমি শুনলাম রসুল্লাহ সাল্লাম দোয়ার মধ্যে খুব কান্নাকাটি করছেন রসুলকে দেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ আমাকে সেই সমস্ত বান্দাদের সঙ্গে মিলিয়ে দিন হে আল্লাহ যারা আমাকে ভালোবাসে এবং যাদেরকে আমি ভালোবাসি সৌবাদ নদী আল্লাহ আনহু যখন এই দোয়া শুনলেন দোয়া শেষ হওয়ার পর রসুলকে গিয়ে বললেন যে হে রসুল এই তো আমরা মুমিনের কাফেল আপনার পাশে উপস্থিত রয়েছি আমরা আপনাকে ভালোবাসি আপনি আমাদেরকে ভালোবাসেন তো কাদের সঙ্গে আকাঙ্ক্ষা কাদের সঙ্গে মিলিত হওয়ার এই তামান্না আপনি আল্লাহর কাছে পেশ করছেন রসুল্লাহ সাল্লাম সৌবান রদি আল্লাহকে বলছেন হে সৌবান তোমরা তো আমার সাহাবি তোমাদের ইমান অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা কোরআন নাজিল হতে দেখেছ আমার মুখ থেকে আল্লাহর কালাম শুনেছ তোমরা আমার উপর ইমান এনেছ কিন্তু আমার কিছু বান্দা রয়েছে যারা সেই কেয়ামতের কাছাকাছি জামানায় দুনিয়ার মধ্যে আসবে যারা আমাকে দেখেনি আমার কথা শোনেনি কিন্তু তারা তাদের আলেমদের কাছ থেকে আমার বর্ণনা শুনে আমাকে এত বেশি ভালোবাসবে যে তারা এক একজন তামান্না করবে যদি তাদের পরি পরিবার পরিজন এবং তাদের ধন সম্পদ সব কিছু উৎসর্গ করে দিয়েও যদি তারা আমার সঙ্গে মিলিত হতে পারত তাহলে তারা তা করে ফেলত এত বেশি ভালোবাসবে রসুলের অফাতের পর আবু তালহা রদি আল্লাহ তালাহর বাবা তো তার নিয়মিত আমলই ছিল রাতের বেলা বিছানায় শুইতেন শুয়ে কাঁদতে থাকতেন হুম আসলি ও ফাসলি ও ইলেহিম ইয়াহিন্ন কালবি طال شوقي إليهم فعجل رب قضاء إليك হে আমার রব এই সমস্ত বড় বড় সাহাবাই কেরাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তারাই তো আমার ভালোবাসার সব জায়গা জুড়ে আছে তাদের প্রতি আমার অন্তর একাগ্রভাবে তাদের প্রতি আমার অন্তরের মধ্যে মিলিত হওয়ার তামান্না জাগ্রত হয়ে আছে হে আমার রব আপনি দ্রুত আমাকে আপনার কাছে নিয়ে যান আমি রাসুলের থেকে পৃথক হয়ে আর থাকতে পারছি না হে আল্লাহ আপনি আমার যান কবজ করে নেন এই কথা বলতে থাকতেন আর কাঁদতে থাকতেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তেন আমিরুল মোমিনিন উমর রদিয়াল্লাহ আবল ছিল রাত্রের বেলা রাস্তার মধ্যে বের হয়ে যেতেন মদিনার অলিতে গলিতে তিনি দেখতেন কার কি সমস্যা একদিন রাত্রের বেলা একটা ঘরের মধ্যে দেখছেন আলো জ্বলছে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধ নারী সেই নারী একটা গজল আবৃত্তি করছে তো সে বলছে আলা মোহাম্মদিন সালাতুল আবরারি صلى عليك المصطفون الأخيار মুহাম্মাদের উপর সমস্ত পুণ্যবান মানুষের সালাত এবং দূরত বর্ষিত হোক হে নবী মোহাম্মদ আপনার উপর সমস্ত শ্রেষ্ঠ এবং নির্বাচিত বান্দারা দূরত পাঠ করুক এরপর বলছে ইয়া লাইতা শেরি ওয়াল মানায়া আতওয়ারু ইয়া লাইতা শেরি ওয়াল মানায়া আতওয়ারু হাল তাজমাউনি ওয়া হাবিবিদ্দারু হায় আমার কবিতা যদি মৃত্যু আসতো মৃত্যু এসে আমাকে এবং আমার মাহবুব সাল্লাহ আলহ একত্রিত করে দিত ওমর আল্লাহ আনহু এই কবিতা শুনে তার দিলের মধ্যে রাসুলের ভালোবাসা উথলে উঠল নিজেকে আর সামলাতে পারলেন না ঘরে গিয়ে দরজার মধ্যে করণ আড়লেন তা সেই মহিলা রাতের বেলা কোন অজানা মানুষ সেই নির্জন জায়গার মধ্যে এসে দরজায় করণ আটছে জিজ্ঞেস করছে মানে হাজা এখানে কে ওমর আল্লাহ আনহু বলছেন আনা ওমর আমিরুল মিনিন আমি আমিরুল মিনিন ওমর এখানে উপস্থিত তো সেই মহিলা বলছে যে রাত্রেবেলা ওমর এখানে কি চায় এখানে কোন প্রয়োজন তাকে নিয়ে আসলো ওমর রদি আল্লাহ বলছেন তুমি দরজা খোলো রাহিমা কে আল্লাহ আল্লাহ তালা তোমার উপর রহম করুন আলাইক তোমার কোনো সমস্যা হবে না কোনো ভয় নেই তুমি দরজা খুলো তো সে বৃদ্ধা দরজা খুললো ওমর রদি আল্লাহ ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর নিচে বসতে চাইলেন তো সেই বৃদ্ধা বললেন হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি নিচে বসে আমাকে অপমান করবেন না আপনি বিছানার উপর বসেন ওমর রদি আল্লাহ বললেন আমি আজকে বিছানার উপর বসতে আসিনি শুধু একটা তামান্না নিয়ে এসেছি তুমি আমার তামান্নাটা পূরণ করো সে বৃদ্ধা বলল হ্যাঁ আমিরুল মোমিনিন আমি বুড়া মানুষ আমি আপনার তোমার কি তামান্না পূরণ করব ওমর রদি আল্লাহ বলছেন তুমি দয়া করে তোমার এই কবিতার মধ্যে আমি নালায়ক ওমরের নামটা সামিল করে নাও তুমি তো তামান্না করছো যে মৃত্যু এসে তোমাকে যেন রাসুলের সঙ্গে মিলিত করে দেয় তুমি আমার ওমরের নামটাও এখানে লিপিবদ্ধ করে নাও যে মৃত্যু এসে তোমাকে এবং আমাকে যেন সেই রাসুলের সঙ্গে মিলিত করে দেয় তো কাসরা তো শৌকে ইলা আলী কায় রাসুলকে ভালোবাসার নিদর্শন তো এটা রাসুলের সঙ্গে মিলিত হওয়ার তামান্না দিলের মধ্যে থাকবে আজকাল তো সবাই বাঁচতে চায় সবাই বাঁচতে চায় মরতে চায় না নিজের জিন্দগির মধ্যে রসুলের সুন্নাককে ধারণ করতে চায় না দুনিয়ার মধ্যে রসুলের সুন্নাককে বাস্তবায়ন করতে চায় না একটাই ভয় যদি আমি মরে যাই কি হবে যদি আমি মরে যাই আমার পরিবারকে দেখবে আমার বাচ্চাকে কে দেখবে আমার স্ত্রী পরিজনকে কে দেখবে আরে আমি যদি মরে যাই দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত কে করবে কিন্তু সত্যিকারের আশেখ রাসুল যারা তারা রাসুলের সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের অন্তর সর্বদা উদ্গ্রীব থাকে রসুলকে ভালোবাসার নবম নিদর্শন হল আলা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম জন্য দিলের মধ্যে দরদ লালন করা যেমনি ভাবে রসুল্লাহ তার উম্মতের উপর দরদ লালন করতেন রসুল্লাহ সাল্লাহ এক হাদিসের মধ্যে বলেন আনাস আল্লাহ থেকে বর্ণিত আলা উখবিরকুম বিআকওয়ামিন লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা يغبطهم الأنبياء والشهداء بمنازلهم من الله عز وجل على منابر من نور يكونون عليها হে আমার সাহাবিরা তোমাদেরকে কি এমন কিছু মানুষের পরিচয় দেব না যারা নবীও হবে না শহীদও হবে না কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে তাদের এমন মর্যাদা হবে তাদেরকে দেখে নবীরাও ঈর্ষা করবে শহীদরাও ঈর্ষা করবে আলা মানাবিরাবিন নূর সে কেয়ামতের দিন নূরের মেম্বারের উপর তারা আরোহণ করে থাকবে সাহাবাইকরাম জিজ্ঞেস করলো মান হোম ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল তারা কারা রসুল্লাহ বললেন আল্লাহ يحببون عباد الله إلى الله ويحببون الله إلى عباده ويمشون على الأرض نصحا তারা হলো সেই সমস্ত বান্দা যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কাছে প্রিয় বানায় আর আল্লাহকে তার বান্দাদের কাছে প্রিয় বানায় আর দুনিয়ার মধ্যে মানুষদেরকে উপদেশ দেয় উপদেশ দিয়ে নসিহাত নিয়ে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে জমিনের মধ্যে বিচরণ করে তারা হলো সেই সমস্ত বান্দা যাদেরকে দেখে নবীরাও ইচ্ছা করবে শহীদরাও ইচ্ছা করবে সাহাবিরা বললেন যে হে আল্লাহ রাসুল এটা তো বুঝলাম যে তারা আল্লাহকে বান্দাদের কাছে মাহবুব বানায় কিন্তু একথা তো বুঝলাম না যে বান্দাদেরকে আল্লাহর কাছে মাহবুব বানায় এর কি অর্থ রসুল্লাহ সাল্লাম বললেন তারা উম্মতকে আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহ তালার আদেশগুলো পৌঁছে দেয় এবং যেই সমস্ত জিনিস আল্লাহ তাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তারা বারণ করে আর তাদের এই সমস্ত নসিহাত শুনে তাদের ওয়াজ শুনে তাদের মাহফিল শুনে তাদের দাওয়াত শুনে যখন এই মানুষেরা সত্যের উপর উঠে যায় মারুফ উঠে উপর উঠে যায় এবং মুনকার এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে তখন আল্লাহ তাহলে তাদেরকে ভালোবেসে ফেলেন দুনিয়ার মধ্যে প্রত্যেক ভালোবাসার পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে বাবা সন্তানকে ভালোবাসে কারণ সন্তান বৃদ্ধ বয়সে তার সাহারা হবে সন্তান বাবাকে ভালোবাসে কারণ বাবা তার জীবিকা নির্বাহ করে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কারণ স্ত্রীর স্বামীর প্রতি তার বিভিন্ন জরুরত থাকে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কারণ স্ত্রী ছাড়া একজন স্বামীর জীবন অপূর্ণ থাকে এরকম প্রত্যেকটা মানুষের অপর মানুষের উপর দুনিয়ার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে এমনকি দিনে যে মহাব্বত দিনে যে ভালোবাসা পীরকে ভালোবাসে হাক্কানি পীর এবং শেখকে ভালোবাসে উস্তাদকে ভালোবাসে এর পেছনেও স্বার্থ থাকে যেন আমার ইসলাহ হয়ে যায় যেন আমি এলমের তালিম পেয়ে যাই একইভাবে ছাত্র উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে পীর তার মরিদকে ভালোবাসে যেন তারা আমার সদকায় জারিয়ার ওসিলা হয়ে যায় আমরা রসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এর পেছনেও স্বার্থ আছে কারণ কেয়ামতের জিন যেন আমাদের মুক্তি মিলে যায় কিন্তু দুনিয়ার মধ্যে একটা ভালোবাসা এমন ভালোবাসা যে সেই ভালোবাসার কোনো নজির নাই কি স্বার্থ ছিল সেই মহান নবীর সে রসুলের যিনি সেজদার মধ্যে পড়ে থেকে উম্মতি উম্মতি বলে কাঁদছেন যখন তার প্রাণ কবজা করার জন্য আজরাইল আলী ইসলাম আসছেন তখন তিনি তার কাছে জিজ্ঞেস করছেন যে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো আমার পর আমার উম্মতের কি হবে যখন তাকে সংবাদ দেওয়া হলো যে আপনার পর আপনার উম্মতকে আল্লাহ একা ছেড়ে দেবেন না তাদেরকে নিঃস্ব ছেড়ে দেবেন না আল্লাহ তালা তার যে জিম্মাদারি নেবেন তখন বললেন আল্লাহ রফিক যেই নবী আল্লাহ আনহা বলেন একদিন এমন লম্বা সেজদা করছেন সেজদার মধ্যে উম্মাতি উম্মাতি আমার রব আমার উম্মতের কি হবে আপনি আমার উম্মতের জিম্মাদারি হয়ে যান এত বেশি কান্না কাটি করছেন যে আয়সাদি আল্লাহ আনহা বলেন যে মনে হচ্ছিল যে রাসুল বুঝে সেজদা থেকে আর উঠবেন না তো যারা দুনিয়ার মধ্যে উম্মতের প্রতি দরদ লালন করে যে কিভাবে এই সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে উঠতে পারে কিভাবে এই সকল উম্মত হাউজে কাউসার রাসুলের সঙ্গে মিলিত হতে পারে কিভাবে আল্লাহ ভালো মানুষগুলো আল্লাহর পথ পেয়ে যেতে পারে তো তারা হলো সেই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ তারা এমন মর্যাদা দিবেন যাদেরকে দেখে নবীরাও ইচ্ছা করবে শহীদরাও ইচ্ছা করবে আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে যারা মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্নভাবে এই হকের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য মেহনত করছে আশা করা যায় যে আল্লাহ তালা তাদেরকে সেই কেয়ামতের ময়দানে তাদেরকে সেই নূরের মেম্বারের উপর আরোহণ করবেন রসুলকে ভালোবাসার সর্বশেষ নিদর্শন হল কাসরাত সালাতে আলহি সালাম রসুলের উপর বেশি বেশি দুরুদ পাঠ করা যারা রাসুলকে স্বপ্ন যোগে রাসুলের সঙ্গে মিলিত হতে চায় যারা কাল কেয়ামতের ময়দান রাসুলের সান্নিধ্য পেতে চায় যারা রসুলের সঙ্গে জান্নাতে মিলিত হতে চায় সকলের জন্য মৌলিক একটা করণীয় হল কাসরত সালাতে আলাইহি সালাম রসুলের উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা মনসাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাহ আলাইহি বিহা আশরা রসুল বলছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একটা দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবেন যেই ব্যক্তি বেশি বেশি দূরত করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার রিজিকে প্রশস্ততা দান করেন তার ইলমের মধ্যে বরকত দান করেন আমলের মধ্যে বরকত দান করেন গুনাহ থেকে হেফাজত করেন তাকে রসুলের সুন্দাহ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে রসুলকে প্রকৃতভাবে ভালোবাসার এবং এই ভালোবাসার নিদর্শনগুলো ভেতরে ধারণ করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তার কাছে এসে এক সাহাবি বলছেন আল্লাহ ইন্নি রসুল জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম বলছেন আলা যদি তুমি জান্নাতে আমার সঙ্গী হতে চাও তাহলে একটা কাজ করো নিজের নফসের বিরুদ্ধে গিয়ে বেশি বেশি চেষ্টা করে তুমি আমাকে সাহায্য করো কারণ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের ভালোবাসা দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতা সেই ব্যক্তি লাভ করবে যেই ব্যক্তি নফস অনুযায়ী নফসের চাহিদা অনুযায়ী তার জীবনকে পরিচালনা না করে আল্লাহ এবং তার রসুল যেভাবে চেয়েছেন সেভাবে তার জীবনকে পরিচালনা করবে নফসাহি জিন্দেগি শৈতানি জিন্দেগি জাহান্নামি জিন্দেগি আর রবচাহী জিন্দেগি হলো জান্নাতি জিন্দেগি দুনিয়ার মধ্যে আমরা যদি সত্যের উপর চলতে চাই তো প্রত্যেকের সামনে একটা রূপরেখা দরকার একটা আইডল দরকার যে আইডল এবং যে রূপরেখাকে অবলম্বন করে সেই ব্যক্তি সত্যের উপর চলবে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের সামনেও সেরকম একটা আদর্শ রেখে গিয়েছেন তারাত্তু ফিকুম আমরাইন তোমাদের মধ্যে দুটো এমন বিষয় রেখে যাচ্ছি বিহিমা আমি তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি যাওয়ার পর যদি তোমরা এই দুটোকে মজবুত ভাবে ধারণ করে রাখতে পারো কোনদিনও তোমরা গোমরা হবে না একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নত রসুলি একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো তার রসুলের আদর্শ আমরা বলি যে আল্লাহ তালের উপর আমাদের ইমান আছে রসুলের উপর ইমান আছে তার কিতাবের উপর ইমান আছে কিন্তু আমার ইমান কতটুকু আছে সহজে আমি নিজেই পরীক্ষা নিয়ে নিতে পারবো কিভাবে যা আমার ইমানের অবস্থা হলো আমি বলি যে আল্লাহ তালার কিতাবের উপর আমার ইমান আছে এই কিতাব দুনিয়ার মধ্যেও আমাকে মুক্তি দিবে পরকালের মধ্যেও আমাকে মুক্তি দেবে কিন্তু আমার অবস্থা হলো এই কিতাবের প্রতি কোনো শ্রদ্ধা কোনো আজমত কোনো ভক্তি আমার অন্তরের মধ্যে নেই আল্লাহ তালা এই কিতাব আমার কাছে পাঠিয়েছিলেন আমার হেদায়তের বাণী হিসাবে যে হে বান্দা যদি তুমি আমাকে পেতে চাও যদি তুমি হেদায়তের উপর উঠতে চাও এই কিতাব অনুযায়ী তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করো কারণ মা আমানাবি কিতাব ইল্লাহ মানিস তাহাল্লা মাহারিমাহু যে যেই ব্যক্তি আল্লাহর কিতাবের হারামকে হালাল মনে করল কিতাবের মধ্যে যেই জিনিসকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছিলেন সেই নিষিদ্ধকে যেই ব্যক্তি নিজের জিন্দগির মধ্যে ধারণ করল তো সেই ব্যক্তি যেন কিতাবের উপরে ইমানে আনবে তা আল্লাহর কিতাবকে নিজের মধ্যে ধারণ করা তো দূরের কথা আল্লাহর কিতাবকে বোঝার কোনো ফিকিরও আমাদের মধ্যে আসে না বোঝাও তো দূরের কথা সমাজের মধ্যে কয়জন মানুষ আল্লাহ তালার এই পাক কালামকে সহিভাবে তেলাওয়াত করতে পারে অথচ রাসুল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে মা আমানবি কিতাবিল্লাহ মানে ইস্তাহাল্লা মাহারিমাহু সেজন্য আল্লাহ তালা আমাদেরকে তার কিতাব এবং সুন্নাহ নিজেদের জিন্দগির মধ্যে ধারণ করার তৌফিক দান করুন আমিন আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল